मुर्गी पातला क्यों है げぽつまげわおぷっきぐるぐるわわわわ এরকম করলে কিন্তু পড়া আপনার সহি হবে না কি হবে না আপনার যদি আপনার যদি আগ্রহ না যান থাকে বলার জন্য আপনার নজর না থাকে আপনার যদি মনে শুনেন মনোযোগ সহকারে যদি না শুনেন আপনি শুধু আমার সাথে আওয়াজ করছেন আওয়াজ করলে কি পড়া সহি হবে আপনারা বলেন তা আওয়াজ করলে কি পড়া সহি হবে কিরকম ভাবে হচ্ছে সেগুলো আপনাদের দেখতে হবে বারবার এক একটা ওরফ করতে হবে আপনার আরবের মাস্ক তৈরি হয়ে গেলে গেলে আপনার সম্পূর্ণ পড়া কি ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে সম্পূর্ণ পড়া কি হয়ে যাবে সহি হয়ে যাবে কোরআন শরীফ আপনি সহি করে পড়তে পারবেন আরবের মাস্কু যদি আপনার ঠিক না হয় শুধু পড়লে আওয়াজ ধীরে পড়া সহি হবে না কি হবে না ঠিক হবে يا يا يا يا এই দশ হরফের মধ্যে হাফসের হরফের মধ্যে আছে আছে না জাল জা ওয়াও ইয়া দশ বর্ণটা আছে তাহলে তার প্রথম সিফাত গুলি সিফাত কি হবে প্রথম সিফাত কি হবে প্রথম সিফাত কি হবে আসেন নাম্বার দুই কথা বলেন কেন সিদ্ধার কয়টি পড়েছিলেন পড়েছিলেন কি কি আছি ঠিক আছে এই সিদ্ধা এবং কাউসুদের কটি হরফ সিদ্ধা এবং তেরো সিদ্ধা এবং তাওসুতের তেরো হরফ হরফ কিসের দুই নম্বর জোড়ার মধ্যে এই যে এখানে চারটি হরফ লিখেছি আমি ব্ল্যাকবোর্ডে বোর্ডে এখানে এই এখানের মধ্যে দেখেন আপনারা এই যে সিদ্ধা এবং তাওসুদের তেরো হরফের মধ্যে আছে আছে নাই না থাকলে তাহলে এগুলো দ্বিতীয় সিফাত কি হবে কয়টি পড়েছিলেন কয়টি কি কি পরবের মধ্যে এই আছে আছে নাই তাহলে কি হবে কেন বলেছ বলেছি ইফতেদাহের কথা বলার জন্য ইতবাকের হরফ কয়টি চার নম্বর জোড়ার মধ্যে কি ইতবাকের হরফ কয়টি কি কি এই চার অক্ষরের মধ্যে এই চার লাল আছে আছে তাহলে কি হবে চব্বিশ নম্বর সিফাত হরফ কয়টি পড়েছিলেন কয়টি ছয়টি কয়টি কয়টি ছয়টি কি কি আবার না লাম ছয়টি ইসলাকের হরফ ছয়টি ইসলাকের হরফ ছয়টি ইসলাকের হরফ ছয়টি লামনুন র লামনুন র ব্যতীত বাকি সব হরফ ইসমাত বাকি সব হরফ ইসমাত আপনি কি গরম পান নিয়ে আসেন ওলা ইজাকের এই ছয় হরফ ব্যতীত এই ছয় হরফ ব্যতীত এই ছয় ব্যতীত এই ছয় ব্যতীত বাকি সব ইসমাত বাকি সব ইসমাত দালজা ওয়াউয়া দালজা ওয়াউয়া ছয় আছে না ছয় হরফের আছে না না থাকলে কি বলবেন ইসলাকে এই যে এই সৌদি প্রথম সিমাত কি বলেছিলেন কি বলেছিলেন কি বলেছিলেন চতুর্থ সিমাত কি বলছিলেন পঞ্চম সিমাত কি বলছিলেন কি জয়ের প্রথম সিফাতের কাজ কি কাজ কি তৃতীয় সিফাতের কাজ কি इंतजार काज की पंचम सिफात इस्मत काज की पंचम सिफात इस्मत কাজ কি জমে থাকবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন বুঝেছেন কে বুঝেন নাই মানে এমন একজন লোক দাঁড়ান বলেন আমি বুঝি নাই আমাকে আর একটু বুঝান বুঝাবো যিনি বুঝেন নাই একটাই কথা হলো আমার পড়া সম্পূর্ণভাবে আপনি বুঝতে হবে এবং আপনি পড়াটা বলতে এবং বলতে পারতে হবে আবার সঠিকভাবে যেরকম উচ্চারণ সহি উচ্চারণ গলত উচ্চারণ এগুলো আপনি ধরতে হবে কোনটা সহি উচ্চারণ কোনটা গলত উচ্চারণ আপনি বুঝেন না আপনাকে একশতবার আমি বুঝাবো বুঝেছেন আপনি এটা বলতে পারবেন না আমি এটা বুঝি না এটা আমার বুঝে আসে না বুঝেছেন সবাই বুঝেছেন হ্যাঁ? আবার বলেন আচ্ছা ঠিক আছে প্রথমে যে হামসের দশটি হরফ বলেছি শুনেন হামসের দশটি হরফ আপনি ছিলেন বলেন দশ হরফের মধ্যে এই যে জাল যা ও ওয়া আছে তার প্রথম হিসেবে কি হয়েছে জেহের সিদ্ধ এবং তাও তেরো হরফ শব্দ কি কম কম আছে তার আমাদের কাপ্তা এবার কি লাম নুন আইন ইমরান এইটার জাল আছে দ্বিতীয় কি দ্বিতীয় মধ্যে আসেন ইস্তার এই মধ্যে আছে নাই না থাকার কি হয়েছে ইস্তেফাল পঞ্চম চতুর্থ কি ইতবা ইতবা করার কয়টি চারটি এই চার কিন্তু আছে না তার কি হয়েছে ইনফেদা কি ইনফেদা ইতবাকে বিপদ কি ইনফেদা আসল ইতলাকের অরফ কয়টি দাম নুন এখন পানি খাচ্ছেন আপনি খেলা ক্লাস চলছে এখন পানি খেতেছেন আগে খেয়ে নিবেন না আপনি ক্লাসের আগে আপনি খালি পানি খাচ্ছেন কারণ আরো তিনজনে পানি পিপাসা লাগবে কেউ দেখে নাই এটা পানি খাওয়ার কথা বলবে না ওটা তাদের এখানে রাখেন বুঝেছেন এখন বুঝে আসছে বুঝে আসছে এই চারোটা সিফত কি পঞ্চম সিফাত দেখেন প্রথম সিফাতের কাজ কি দ্বিতীয় সিফাতের কাজ কি তৃতীয় সিফাতের কাজ কি চতুর্থ সিফাতের কাজ কি পঁচিশ সিফাতের কাজ কি জমে থাকবে এখন এক একটা করে বলবেন বুঝেছেন এই অর্ডার নাম কি আমার শেষ হওয়ার পরে বলা যখন আমার শেষ হবে তখন আপনারা শুরু করবেন জাল এগারো নম্বর বলেছেন কেন তেরো নম্বর তেরো নম্বর তেরো নম্বর তেরো নম্বর তেরো নম্বর তেরো নম্বর জিউবার আগা জিউবার আগা জিউবার আগা জিউবার আগা সামনের উপরের সামনের উপরের দুই গাছের আগার সঙ্গে লাগিয়ে দুই গাছের আগার সঙ্গে লাগিয়ে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় উচ্চারিত হয় Rod. Zero number one Rod. Dilbar Aga. Dilbar Aga. Aga. Aga. সামনের উপরের সামনের উপরের সামনের উপরের সামনের উপরের দুই দাঁতে আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতে আগার সঙ্গে লাগিয়ে বলতে কঠিন হচ্ছে নাকি হামসের মধ্যে নাই কেন বলেছেন জেহেদ হ্যাঁ? হামসের মধ্যে নাই রাহাও কেনা বলেছেন সিদ্ধা এবং তাহসুতে নাই এবং ইস্তেমাল কেনা বলেছেন ইসলামের সাথে নাই কেনা বলেছেন নাই ইসমত কেনা বলেছেন নাই নাই দেখেন এটার কাজ কি বলেন প্রথমে কি তো আওয়াজ চাল থাকবে কি থাকবে এই দুইটা অর্থ এখানে কি যে রাখা দুইটা অর্থ প্রদান হয়েছে রাখা অর্থ তার মধ্যে তাদের মধ্যে আসলে একটি সিফত কি প্রদান হয়েছে কি থাকবে কি আওয়াজ চালু থাকবে কি থাকবে আওয়াজ কি থাকবে দেখেন ذَا lu la la ri ri tu lu la la ri ri tu lu la la ri ri tu lu al al al al ঈদ কি হয়েছে ইদ ইদ ইদ উদ আল ইদ উদ কি সিধা হয়েছে ঠিক আছে Uzza. Uzza. Uzza. Uzza. That. ذا ذا ذا ذا ذا ذا ذا ذا ذا ذا ذو ذا ذو ذا ذي ذا ذي ذا ذي ذا ذي ذي ذي ذي ذي ذي ذي ذي ذي ذي သိသာသိသာသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသိသူသာ ذو ولذا الذو ولذا الذو ولذا الذو ذا ذي ولذا الذو ذا ذي ولذا الذذاذ ولذا الذذاذ من المذاذ من المذاذ مذاذ مذاذ مذاذو مذاذو مذاذو مذاذو واولا هوا چلو زاو زاو بلو بلو زادو زادو ولذذو ولذذو ولذذو ذذي ولذذو من المذنبين